প্রতিদিনই কানে ভাসে ওই মরণের এলানাসে প্রতিদিনই কানে ভাসে ওই মরণের এলানাসে কারো সন্তান মাতা পিতা তবুও কি হয় না শরণ মরণের কথা ভাই তবুও কি হয় না শরণ মরণের কথা প্রতিদিনই কানে ভাসে ওই মরণেরই সে কারো সন্তান মাতা পিতা তবু কি বন্ধুরা আপনারা শুনছেন দুর্নিবার সাংস্কৃতিক কাফেলার আয়োজন গানটির কথা শুরু করেছেন হাফেজ খাইরুল বাসার দেলওয়ার কণ্ঠ দিয়েছেন সাইফুল ইসলাম সিয়াম দাদা গেল বাবা গেল আর কত সজন এমনি করে তোমার একদিন এসে যাবে মরণ এমনি করে তোমার একদিন এসে যাবে মরণ দাদা গেল বাবা সজন এমনি করে তোমার একদিন এসে যাবে মরণ এমনি করে তোমার একদিন এসে যাবে মরণ মরণ নিয়ে নেই কারো মরণ নিয়ে বিরোধিতা তবুও কি হয় না শরণ মরহনের কথা ভাই তবুও কি হয় না শরণ মরনের কথা আগে ছিল দাঁত গুলি সুস্থ সবল এখন কারো দাঁত পড়েছে হয়ে গেছ দুর্বল এখন কারো দাঁত পড়েছে হয়ে হয়েছ দুর্বল চুল দাড়ি কালো ছিল করেছ ফুটানি এখন সবি সাদা হলো কোথায় যাবে শুনি এখন সবি সাদা হলো কোথায় যাবে শুনি মরণের সিগনাল মরণের সিগনাল দিচ্ছেন খুদা তবুও কি হয় না শরণ মরহনের কথা ভাই তবুও কি হয় না শরণ মরহনের কথা এখন মোদের শক্তি আছে দুপা দিয়া হাঠি এমন একটা সময় আসবে হাতে থাকবে লাঠি এমন একটা সময় আসবে হাতে থাকবে লাঠি নেতারও আসবে না কাজে নেতারও আসবে না কাজে প্রিয় জনতা তবুও কি হয় না শরণ মরণের কথা ভাই তবুও কি হয় না শরণ মরণের কথা প্রতিদিনই কানে ভাসে ওই মরণেরই সে কারো সন্তান মাতা পিতা তবুও কি হয় না শরণ মোরহনের কথা ভাই তবুও কি হয় না শরণ মোরহনের কথা তবুও কি হয় না শরণ মোরহনের কথা ভাই তবুও কি হয় না শরণ মরহনের কথা